শয়নে স্বপনে গগনে পবনে তাহারে খুঁজিয়া পায় শয়নে স্বপনে গগনে পবনে তাহারে খুঁজিয়া পায় শিশিরে নিশীতে প্রভাতে দিবাতে তোমারি ছোঁয়া যে পায় শয়নে স্বপনে গগনে পবনে তাহারে খুঁজিয়া পায় শিশিরে নিশীথে প্রভাতে দিবাতে তোমারই ছোয়া যে পা ব্যথা ও প্রেমেতে জুয়ার ভাটাতে হৃদয়ে শান্তি পাই ব্যথা ও প্রেমেতে জোয়ারো ভাটাতে হৃদয়ে শান্তি পাই ব্যথা ও প্রেমেতে জোয়ারো ভাটাতে হৃদয়ে শান্তি পাই মরমি কণ্ঠে তোমাকে ডাকিতে একটু ক্লান্তি না মরমে কণ্ঠে তোমাকে ডাকিতে একটু ক্লান্তি না শয়নে সপনে গগনে পবনে তাহারে খুঁজিয়া পায় শিশিরে নিশীথে প্রভাতে দিবাতে তোমারে ছোঁয়া যে পায় কত যে চলেছি তাহারে লভিতে পথের প্রান্ত নাই কত যে চলেছি তাহারে লভিতে পথের প্রান্ত নাই কত যে চলেছি তাহারে লভিতে পথের প্রান্ত নাই আল্লাহ আমি তোমারই প্রেমেতে কি যে গো তৃপ্তি পাই আল্লাহ আমি তোমারই প্রেমেতে কি যে শয়নে স্বপনে গগনে পবনে তাহারে খুঁজিয়া পায় শিশিরে নিশীথে প্রভাতে দিবাতে তোমারে ছোঁয়া যে পায় শয়নে স্বপনে গগনে পবনে তাহারে খুঁজিয়া পায় শিশিরে নিশীথে প্রভাতে দিবাতে তোমারে ছোঁয়া যে পায় শয়নে স্বপনে গগনে পবনে তাহারে খুঁজিয়া পার শিশিরে নিশিথে প্রভাতে দিবাতে তোমারি ছোয়া যে পার শয়নে সপনে গগনে পবনে তাহারে খুঁজিয়া পার শিশিরে নিশিথে প্রভাতে দিবাতে তোমারি ছোয়া যে পার